বিড়ালের গলায় কে ঘন্টা বাঁধবে অনেক দিন আগে একটা বিরাট সবুজ বাড়ির চিলে কোঠায় থাকতো নেবেল পরিবার না মানুষের পরিবার নয় ইঁদুরদের পরিবার নেবেলরা খুব অহংকারী ছিল কারণ তারা কোনো সাধারণ ইঁদুর ছিল না তাদের প্রত্যেকের মাথায় নানান বুদ্ধি আসত যে কিভাবে জীবন আরো উন্নত করা যায় নিজেদের জন্য একটা রান্নাঘর বানালে কেমন হয় আর আর বাজার থেকে নিজেদের খাবার যদি কিনে আনি আমরা কেমন হবে বলো তো ও হ্যাঁ ঠিকই বলেছো তাহলে তো খুব মজা হবে আরো ভালো বুদ্ধি আছে যদি আমরা নিজেরাই একটা গোটা বাজার খুলে বসি তাহলে আমাদের অনেক লাভ হবে আমরা একদিন এই বাড়িটাই কিনে ফেলতে পারবো বা বেশ ঠিক বলেছ তাহলে তো দারুণ মজা হবে কিন্তু এই সব বুদ্ধির এখানেই সমাপ্তি শুধুই আলোচনা সবাই মন দিয়ে শোনো মানুষ ভদ্রমহিলা আর তার স্বামী আজ কিছু অতিথিকে এ বাড়িতে নেমন্তন্ন করেছে আমরা সবাই জানি এর অর্থ কি আমাদের আজ হবে ভুরি ভোজ ভুরি ভোজ আমি ভেবেছিলাম ও শুধু খাওয়া দাওয়ার কথা বলছে এ তো দেখছি ভুরি ভোজ এখনই খাবারের স্বাদ পাচ্ছি দারুন তার মানে তোমার তা আমি খাবো আমি জানি জানি যে আমরা সবাই দারুণ খুশি হয়েছি কিন্তু কাজটা ভালোভাবে করতে হবে তার কারণ এই মানুষেরা খুব শক্তিশালী নিমেষে আমাদের ধরে ফেলতে পারে <laughs> ধরেছ আমি মজা করছি মানুষ আমাদের ধরতেই পারবে না কিন্তু কিন্তু আমাদের খুব সাবধান হতে হবে এখন আমি আর টম ফ্রিজের পেছনে লুকিয়ে থাকব অন্ধকার হলেই আমরা তোমাদের ইশারা করব বেরোবার জন্য মার্লিন টমকে নিয়ে চলে গেল ফ্রিজের পেছনে লুকোতে যাবার পথে সে টমকে জেরি ফোন ফন্দিটা জানালো জানো টম সেরে ওখানে মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার কথা বলছিল এই পুরো গ্রহটা আমাদের হয়ে যাবে এই না হলে জেরি কি বলো ও এত শক্তিশালী কিন্তু বলেছে যে ও কিভাবে করবে না আসলে আমরা সেই আলোচনায় যাইনি তবে ও নিশ্চয়ই কিছু ভেবে রেখেছে ও অবশ্যই আমরা নিবিড় রাজা বুদ্ধিমান সেই বিরাট সবুজ বাড়িটাতে যেই অন্ধকার নেমে এলো মার্লিন আর টম অন্য ইঁদুরদের ইশারা করলো যেখানে সব কিছু সাজানো রয়েছে নানা রকমের খাবার বিরাট কাঠের টেবিলে ইঁদুরেরা দারুণ মজায় ভুরিভোজ করলো ও আমি আর কোনোদিনও খাবো না নেবেল পরিবারের সবচেয়ে বুদ্ধিমান ছিল বাবা ইঁদুর সব ইঁদুরের যখন পেট ভার বলে শুয়ে রয়েছে মার্লিন চিলে কোঠায় এক কোণে বাবা নেবেলের সঙ্গে দেখা করতে গেল হ্যালো বাবা তুমি আজকে ভোজে গেলে না কেন আমার আর এখন ভোজ খেতে যাবার বয়স নেই খাওয়া দাওয়ার ব্যাপারে সতর্ক হতে হবে আমার জন্য ছোট্ট স্যামি যা নিয়ে আসে তাই খাই কিন্তু তুমি ঘুমোনি কেন উত্তেজনায় আমার ঘুম আসছে না আজ মানুষের বিরুদ্ধে আমাদের খাবার লড়াইয়ে জিতে গেছি তাই জেরির মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার কথাটা ভাবছিলাম মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা তোমার মাথা খারাপ হয়ে গেছে না এটা তো খুব ভালো বুদ্ধি একেবারে অকাজের বুদ্ধি আহ তুমি সব সময় কেন এমন হতাশ করি না হ্যাঁ হ্যাঁ এইটাই বলতে চাইছিলাম হতাশ করো আমি তোমাকে হতাশ করছি না বাছা আমি শুধু বলতে চাইছি যে যত ভালো বুদ্ধি হোক না কেন যদি তা নিয়ে কাজ না করো তাহলে কোনো লাভ নেই শুধু বড় বড় পরিকল্পনা থাকলেই আমরা বুদ্ধিমান বা সাহসী হয়ে যাই না কিন্তু আমাদের পরিবার বুদ্ধিমান তুমি দেখো বাবা আমরা মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব আর আমরা জিতব মার্লিন ঠিক বুঝে উঠতে পারছিল না যে এত বড় একটা পরিকল্পনাকে কেন বুদ্ধিমানই বলা যায় না পরের দিন মানুষ ভদ্রমহিলা রান্নাঘরে ঢুকে হতবাক হয়ে গেল শুনছ একবার একটু এখানে আসবে কেন কি হয়েছে কাল রাতে যা পড়েছিল সব তুমি খেয়ে ফেলেছো কি না না মোটেই না আমি দাঁত মেজে সোজা ঘুমোতে চলে যাই না আমাকে মিথ্যে বলো না আমার মনে আছে টেবিলে অনেক খাবার পড়েছিল সকালে উঠে দেখি কিছুই পড়ে নেই তুমি জানো না যে তোমাকে শরীর মেনে চলতে হয় আজ তুমি শুধু ফলই খাবে অনেক হয়েছে আমি কোনো কথা শুনতে চাই না এটাই শেষ কথা কিন্তু কিন্তু আমি খাইনি মিথ্যে বলো না আমি মিথ্যে বলছি না আমি খাবারের দিকে তাকিয়েও দেখিনি মানুষরা জানতো না তাদের চিলে কোঠায় ইঁদুর আছে যখনই কিছু খাবার পড়ে থাকতো ইঁদুরের সব খেয়ে নিত আর ভদ্রমহিলা তার স্বামীকে দোষারোপ করত তারপর একদিন যখন মার্লিন আর টম পাউরুটি খাচ্ছে মার্লিন অদ্ভুত কিছু একটা শুনতে পেল দাঁড়াও তুমি কি কিছু শুনতে পেলে নিশ্চয়ই পাশের বাড়ির বেড়াল স্নাগলস ইয়াক এটা আবার কি ধরনের নাম স্নাগলস বেড়ালটাকে দেখে আমার একটুও ভালো লাগে না আহ মানুষ যে কেন বেড়ালদের এত পছন্দ করে বেড়ালগুলো তো দানবের মতো দানবের মতো ভালো করে শোনো ওটা স্নাগলস নয় এটা অন্য কেউ আর সে এদিকেই আসছে মার্লিনা টম ছুটে গেল কি হচ্ছে দেখার জন্য না না না এটা হতে পারে না ওর একটা বিড়াল নিয়ে এসেছে বিড়াল একটা বিড়াল হায় এবার কি হবে আমি শ্বাস নিতে পারছি না টম আমি মারা যাচ্ছি ঠিক আছে ঠিক আছে আমাদের মনঃসংযোগের অনুশীলন ভুলে গেলে আবেগ অনুভব করো নিজের হাতের পাতার উল্টো দিকটা দেখো এখন দেখো কি মনে পড়ছে ও হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ এতে কাজ হওয়া উচিত নিজের হাতের পাতার উল্টো দিকটা দেখো কারণ বিড়াল একবার গন্ধ পেয়ে গেলে হাতটাই যে থাকবে না এটা তো একটা বিরাট বড় বিপদ কে ওদেরকে এই বিড়াল বাড়িতে আনার বুদ্ধি দিল মানে এরকম একটা ধ্বংস পশমের বলের মতো জন্তু এদের আবার কোপও আছে এমন বিচ্ছিরি লাগে মুখের পাশে চার কাছে চুল খাড়া হয়ে আছে মলেন আমাদেরও আছে তুমি কাদের দলে আছো বলো তো ভাই আমাদের এক্ষুনি একটা সভা ডাকতে হবে ওরা কি করে এটা করতে পারলো আমরা আগে এখানে এসেছি এটা আমাদের বাড়ি আচ্ছা আমরা একটু বেশি ভয় পাচ্ছি কারণ সব বেড়াল কিন্তু ইঁদুর খায় না তাই না হতে পারে ও ঘাস খায় হতে পারে ও নিরামিষ খাবার খায় এটা খুব বোকা বোকা আমরা আগের মতোই থাকবো যেরকম থাকতাম সাহসের সঙ্গে হ্যাঁ আমি রাজি হ্যাঁ আমিও রাজি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ও ঠিক বলেছে এটা আমাদের বাড়ি আমরা এখানে প্রথম এসেছি চলো এই পশমের গোলা জন্তুটাকে তাড়িয়ে দিই তাই ঠিক হয়ে গেল ইঁদুররা আগের মতোই থাকবে তারা সাহসের সঙ্গে ওই শক্তিশালী জন্তুটার মোকাবিলা করবে ইঁদুররা ঘুরে বেড়াতে লাগলো মনে ভয় তবুও সাহস করে কিন্তু পরিকল্পনা মাফিক সবকিছু হলো না পরিবারে ভাঙন ধরতে শুরু করলো আস্তে আস্তে নেবেল পরিবারের অনেক ইঁদুর ওই সবুজ বাড়িটা ছেড়ে চলে যেতে লাগলো না ভাই সব আমরা একটা পরিবার এরকম করতে পারি না ও কি বলছো মলিন স্বীকার করে নাও ও একটা বিড়াল আর আমরা হলাম ইঁদুর ও কিছুতেই আমাদের শান্তিতে থাকতে দেবে না যতদিন এই ছেলে কোঠায় ছিলাম আমরা শান্তিতেই ছিলাম এখানকার দিনগুলো আমরা কোনোদিন ভুলবো না পরিবার ছোট্ট হয়ে আসছিল যত দিন যেতে লাগলো বিড়ালের ভয় নেবেলদের মধ্যে দানা বাঁধতে লাগলো একে একে চিলেকোটা ছেড়ে সবাই চলে যেতে লাগলো স্টুয়ার্ট যে নাচত জেনি যে খুব চালাক চম্প যে সব চিবিয়ে খেত সবাই চলে গেল তারা করা বন্ধ হলো না ইঁদুরেরা যতই সাবধানে থাকুক না কেন বেড়ালটা এদের খুঁজে পেয়ে যেত দিনে দিনে খাবার আনা বিপজ্জনক হয়ে গেল অনেক হয়েছে এখন এই বেড়ালটার একটা ব্যবস্থা করতে হবে তোমরা উপায় বলো কি হলো নিবিল পরিবার দারুণ সব বুদ্ধি বার করার জন্য বিখ্যাত তাই না আবার শুরু আমি আমি আমার একটা বুদ্ধি এসেছে মানুষকে গিয়ে বেড়ালটার নামে নালিশ করা যাক আমরা বলতেই পারি যে ও সব খাবার খেয়ে ফেলছে কি বুদ্ধিটা মন্দ নয় কিন্তু সমস্যা হলো মানুষদের অত শিক্ষা দীক্ষা নেই যে আমরা যা বলছি সেটা বুঝতে পারবে হ্যাঁ ঠিক এটাই তো সমস্যা কি হলো তোমাদের ছোট্ট নিবেল মগজটা খাটাও পেয়ে গেছি যদি ভেবে দেখো আমাদের আসল সমস্যা হলো যে আমরা ওকে দেখতে পাই না যে বিড়ালটা আসছে আর আমরা তখন সবাই মন দিয়ে খাবারটা খুঁটে খুঁটে খাই আর ঠিক সেই সময় দানবটা আমাদের উপরে এসে লাফিয়ে পড়ে হ্যাঁ একদম ঠিক বলেছ হ্যাঁ একদম ঠিক সেই দিনই তো এরকম হলো যেদিন আমি তাকে বসে রান্নার নিয়ম পড়ছিলাম কাকে বোকা বানাচ্ছ আমরা সবাই জানি তুমি পড়তে জানো না তুমি বাগানে ওই মেয়ে ইঁদুরটাকে দেখছিলে চুপ করো সবাই হ্যাঁ স্যামি তুমি কি বলছিলে তাই আমরা যদি এমন কিছু করি যাতে বোঝা যায় যে বেড়ালটা কোথায় আছে তাহলে যদি ও মানুষ ভদ্রমহিলার সঙ্গে থাকে আমরা রান্নাঘরে ঢুকে পড়বো হুম যুক্তি আছে কিন্তু আমরা জানবো কি করে বেড়ালটার গলায় ঘন্টা বাঁধা যাক কি বলছো কি বলছো বেচা যাক তাহলে মানে এখানে বাগড়া দিতে চাই না কিন্তু ওই বেড়ালটাকে যদি আমরা বেচে দিই কিন্তু কে কিনবে ওটাকে আমাদের কাছ থেকে তোমরাও কিছু বলো না না বেচবো না বরং ওর গলায় ঘন্টা বাঁধবো তাহলে ও নড়লেই ঘন্টা বাজবে তাই আমরা ঘন্টা শুনলেই বুঝবো যে ও আশেপাশেই আছে <laughs> ও আমাদের গন্ধ সুখে ওখানে আসবে আর আমরা ওখানে থাকবো না আমি ওর মুখটা দেখতে চাই <laughs> অসাধারণ একেই আমি বলি দুর্দান্ত বুদ্ধি এর জন্য পাইয়ের সবচেয়ে বড় টুকরোটা তুমি পাবে <laughs> অবশেষে আমরা এই বাড়িতেই থাকবো ভয় না পেয়ে তাই না একেবারে সেরা উপায় হ্যাঁ, যারা চলে গেছে তারা আফসোস করবে আমরা পালিয়ে যাব না এটা আমাদের বাড়ি তোমাকে নিয়ে আমি খুব গর্বিত তুমি জানো তোমার এই বুদ্ধির জন্য তোমাকে সম্মানিত করা উচিত স্যামি তাই এই দিনটাকে নেবেল পরিবারের ইতিহাসে বেড়ালের গলায় ঘন্টার দিন বলে ঘোষণা করছি আমি কি একটা বোকার মতো প্রশ্ন করতে পারি আমি এক বৃদ্ধ ইঁদুর নতুন প্রজন্মের সঙ্গে তাল মেলাতে চাই জানো এত ধীরুজ বলে ক্ষমা চেয়ে নিচ্ছি সবাই এই বুদ্ধির ব্যাপারে নিশ্চিত তো অবশ্যই আমরা নিশ্চিত কি আপনার মনে হলেও আমরা না ভেবেই সবাই উচ্ছ্বসিত হয়েছি কি যে বলেন বাবা আমরা সেই ধরনের নই যে না ভেবে চিনতে কাজ করব আমরা সেই ধরনের নই যে না ভেবে চিনতে কাজ করব বোধ হয় তাহলে তো ঠিকই আছে আমার শুধু একটাই প্রশ্ন বেড়ালের গলায় কে ঘন্টা বাঁধবে ঘন্টা কে বাঁধবে হ্যাঁ আসলে আমাদের কাউকে তো গিয়ে বেড়ালের গলায় ঘন্টাটা বাঁধতে হবে তাই নয় কি কে সেটা করবে সবাই একেবারে চুপ ইঁদুরেরা একে অপরের দিকে তাকাচ্ছে যে কেউ যদি স্বেচ্ছায় এগিয়ে আসে আচ্ছা জেরি কাজটা করতে পারে মানে তুমি তো বলছিলে মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে <laughs> আমি বলছি বেড়াল দিয়ে শুরু করা যাক না কি না মানে আমি তো করতাম কিন্তু সেনা দলকে নেতৃত্ব দেওয়ার জন্য আমাকে তো বেঁচে থাকতে হবে তাই না মানে বিড়ালের দাঁতগুলো দেখেছো তুমি তুমি তো একজন নেতা তুমি কেন কাজটা করছো না কি না মানে আমি আমি চলে গেলে তোমাদের কি হাল হবে ভেবে দেখেছ আমি তোমাদের সঙ্গে এরম করতে পারি না অন্য কাউকে করতে হবে নাও বলো এবার কে বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কেউ জীবনের ঝুঁকি নিতে রাজি নয় না জেরি না মারলেন কেউ না আসলে মুখে বলা আর কাজে করার মধ্যে অনেক তফাত সাহসের দরকার আর নেবেল পরিবারের কারো সে সাহস নেই যে বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে তারা সবাই নিজেদের জিনিসপত্র নিয়ে চিলেকোটা ছেড়ে চলে গেল আর এইভাবে ওই বিরাট সবুজ বাড়িটা হয়ে গেল ইঁদুর মুক্ত যে কোনো বুদ্ধি সে যতই বড় হোক না কেন কোনো লাভ হয় না যদি না সেটা কাজ করে